আনাস ইবনু মালিক রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এর সঙ্গে খায়বার যুদ্ধে গিয়ে তার খিদমত করছিলাম যখন নবী সাল্লাহ সাল্লাম সেখান থেকে ফিরলেন এবং উহুদ পর্বত পর্যন্ত তার দৃষ্টিগোচর হল তখন তিনি বললেন এই পর্বত আমাদের ভালোবাসে এবং আমরাও তাকে ভালোবাসি অতপর তিনি হাত দ্বারা মদিনার দিক ইঙ্গিত করে বললেন হে আল্লাহ ইব্রাহিম আল্লাহ সাল্লাম যেমন মক্কাকে হারাম বানিয়েছিলেন তেমনি আমিও এ দুই কঙ্করময় ময়দানের মধ্যবর্তী স্থান মদিনাকে হারাম বলে ঘোষণা করছি হে আল্লাহ আপনি আমাদের সা ও মুদে বরকত দান করুন